তালার দরবারে লাখো কোটি শুকর জুমার আজানের পর আজকের জুমার খুদ্বার আলোচনায় তিনি আমাদেরকে একত্রিত করে দিয়েছেন দিল খুলে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ প্যারা নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দরুদ এবং সালাম আল্লাহ তালা আমাদেরকে যার উম্মত করে সেও ভাগ্যবান করেছেন আজকে আমাদের জুমার খুদ্বার আলোচনার বিষয় বাইতুল্লার জিয়ারত আমরা যখন ইসলামের গুরুত্বপূর্ণ একটি ফরজ বিধান হজ পালন করার জন্য পবিত্র নগরী মক্কা মোয়াজ্জমায় আমরা যাই তো লম্বা একটা সময় বাইতুল্লাহ এর কাছাকাছি আমাদের থাকা হয় হজের ফরজ বিধানটা তো পাঁচ দিন যেটা গত সপ্তাহে আমরা আমাদের আলোচনায় পেশ করেছি আরাফা এবং মিনা মুজদালেফা এ সমস্ত বরকতপূর্ণ স্থানগুলোতে হজের ফরজ বিধানটা পালন করতে হয় আর বাইতুল্লাহ কাবা আল্লাহর ঘর এটা হলো মক্কায় তো কাছাকাছি নগরী তো আমরা হজ সম্পাদনের জন্য যখন প্রথমে যাই তো কিছুদিন বাইতুল্লাহর কাছাকাছি থাকা হয় তো আমরা এই সময়টা বাইতুল্লায় থাকাকালীন সময়টা কিভাবে কাটাবো আর বাইতুল্লার আজমত বাইতুল্লার গুরুত্ব এ সমস্ত বিষয়গুলো আমরা আমাদের আজকের খুদ্বায় আলোচনার চেষ্টা করব ইনশাল্লাহ আল্লাহ তালা যদি তৌফিক দান করেন দেখেন মক্কা নগরীটা এটা হলো পাহাড় পর্বত বেষ্টিত জনমানবহীন একটা মরু অঞ্চল ছিল চতুর্দিকে শুধু পাহাড় আর পাহাড় এখানে কোনো মানুষজনের বসবাস ছিল না আল্লাহ তালার হুকুমে আল্লাহর প্রিয় বান্দা এবং নবী হজরত ইব্রাহিম আলী ইসলাম তার স্ত্রী হাজেরা এবং শিশুপুত্র ইসমাইলকে ঠিক এই কাবার এই বাইতুল্লাহ আজকে যেখানে আমরা আল্লাহর ঘর জিয়ারতের জন্য যেয়ে থাকি আল্লাহর হুকুমে হজরত হাজেরা আর শিশুপুত্র ইসলাম ইসমাইলকে হজরত ইব্রাহিম আলী ইসলাম এখানে এসে রেখা যান একাকি এটা আল্লাহর হুকুম ছিল তো এরকম জনমানবহীন চতুর্দিকে পাহাড় আর পাহাড় এখানে না আছে কোনো ঘরবাড়ি না আছে কোনো গাছগাছালি না আছে কোনো মানুষজন এমন একটা জায়গায় স্ত্রী একজন নারী তার কোলে এক শিশু বাচ্চা তাদেরকে রেখে যাওয়া এটা আসলে আকল বুদ্ধি পরিপন্থী কাজ ছিল কিন্তু হজরত ইব্রাহিম আলী ইসলাম তিনি ছিলেন আল্লাহ তালার সাচ্চা আশেক সত্য প্রেমিক খলিলুল্লাহ প্রেমিক যখন কোনো কাজ করে তখন সে আসলে আকল বুদ্ধির বিবেচনাতে কাজ করে না সে আকল বুদ্ধি সমস্ত কিছুর উপরে উঠে নিজ মাহবুব এবং নিজ প্রেমাস্পদের ইচ্ছা আর আদেশকে পূরণ করে হজরত ইব্রাহিম আলী ইসলাম যেহেতু আশেক ছিলেন প্রেমিক ছিলেন তার মাঝে আব্দিও ছিল পূর্ণ মাত্রায় আল্লাহর হুকুম যখন আসলো কোন প্রশ্ন ছিল না তার কাছে কারোর সাথে পরামর্শেরও ব্যাপার ছিল না বিষয়টা যেইভাবে হুকুম দিছেন সেইভাবে পালন করাই ছিল তার নীতি কারণ এশ এবং প্রেম ভালোবাসা সে আসলে ভালোবাসার তাকাজাকে পূরণ করে তার কাছে ওই একটাই বুঝ আছে যে এটা আমার মাহবুবের হুকুম এটা তার ইচ্ছা এই ইচ্ছা আমাকে পূরণ করতে হবে এখন এটা যেই ধরনের হোক এটা আমার বুদ্ধি বিবেচনার বিষয় না তো হজরত ইব্রাহিম আলী ইসলাম যখন তার স্ত্রী হজরতে হাজেরা শিশুপুত্র হজরত ইসমাইলকে সেখানে রেখে আসলেন আল্লাহ তালার হাওয়ালা করে রেখে আসলেন হুকুম আল্লাহর আর এদেরকে যে আমি এখানে রেখে আসলাম এদের জিম্মাদারও কে আল্লাহ আল্লাহকে জিম্মাদার বানিয়ে তিনি চলে গেলেন স্ত্রীও ছিল নবীর স্ত্রী যখন জানতেন যেটা আল্লাহর হুকুম স্বামীর কাছ থেকে যখন জানতে পারতেন যে হুকুমটা আল্লাহর তিনিও এ হুকুমকে মেনে নিতেন যেহেতু হুকুম আল্লাহর জিম্মাদারও আল্লাহ যে আল্লাহ হুকুম দিছেন জিম্মাদারি নিয়েই তো হুকুম দিছেন সুতরাং এই জায়গায় স্বামীর কাছ থেকে আর কিছু চান নাই যে কিভাবে রেখে যাচ্ছেন কোনো প্রশ্ন করেন নাই তো এই মক্কার প্রথম আপনার নাগরিক ছিলেন হজরতে হাজেরা আর তার শিশুপুত্র ইসমাইল তারাই সর্বপ্রথম এখানে থাকা শুরু করলেন একটা সময় এভাবেই মক্কা আবাদ হল লম্বা ইতিহাস তাই ইব্রাহিম আলী ইসলামের হজরতে হাজেরা এবং শিশুপুত্র ইসমাইল মহাব্বতের পুত্র ছিল কিন্তু খুব মহাব্বতের পুত্র অনেক চাওয়া এবং অনেক পাওয়ার পর অনেক প্রার্থনা করে এই পুত্রকে আল্লাহ তালার কাছে তিনি পাইছেন এই মহাব্বতের পুত্র আল্লাহ যখন দিলেন আল্লাহ আবার এটার পরীক্ষাও নিলেন যে পুত্র বাবার কাছে রাখবেন রাখা যাবে না রেখে আসতে হবে সেই জন মানবহীন প্রান্তরে কত বড় পরীক্ষা এই বৃদ্ধ বয়সে আল্লাহ এই পরীক্ষা নিলেন এটা আসলে একটা এস এবং মহাব্বত ছিল এখানে এই মক্কা শহরটাও এই ঘটনার কারণে ইব্রাহিম আলী ইসলামের এই মহাব্বতের নিদর্শনের কারণে পূর্ণ শহরটাই মহাব্বত এবং এশকের শহর ভালোবাসার শহর সারা পৃথিবীর মুসলমান কোটি কোটি মুসলমান যুগে যুগে তারা এই কাবাকে তাদের মহাব্বত তাদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হিসেবে বেছে নিয়েছেন একই কেন্দ্র করেই এই কাবাকে কেন্দ্র করেই আল্লাহর মহাব্বত স্রষ্টার মহাব্বত মালিকের মহাব্বত মালিকের কাছে প্রার্থনা সবকিছু কিন্তু এই মক্কা এই মক্কার কাবাকে কেন্দ্র করে আশি কোটি কোটি মানুষ এবাদত করে মালিকের এবাদত করে কিন্তু তাদের কাবা কেবলা এবাই কেবলা এই ছেলে হজরত ইসমাইল বড় হওয়ার পর আল্লাহর হুকুমে ছেলেকে সঙ্গে নিয়ে হজরত ইব্রাহিম আলহি ইসালাম এ কাবাকে নির্মাণ করেন বাইতুল্লাহ আল্লাহর ঘর নির্মাণ করেন এর আগে এখানে আল্লাহর ঘর ছিল না এখানে আল্লাহর ঘর নির্মাণ হয় সর্বপ্রথম নির্মাণ করলেন কে ছেলেকে সাথে নিয়ে ইসমাইল আল্লাহর ঘর নির্মাণ করলেন আল্লাহরই হুকুমে আল্লাহ কোরআনে কেরিমের মাঝে আলোচনাও করছেন ইন্না ওয়ালা বাইতেন লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাউ ওয়া আলামিন বাই প্রথম ঘর প্রথম ঘর ইন্না বাইত শব্দের অর্থ ঘর মানে প্রথম প্রথম ঘর ইন্না বাইত যেটা মানুষদের জন্য নির্মাণ করে দেওয়া হয়েছে এটা ছিল মক্কায় মানুষ আল্লাহর এবাদত করবে যেন প্রথম যে ঘরটা নির্মাণ করা হয়েছে সেই ঘরটা কোথায় মক্কায় লাল্লাদি বাক্কাটা আল্লাহ বলতেছেন মুবারাকান এটা বড় বরকতপূর্ণ বহুদান এবং এটা হেদায়তের কেন্দ্র লীল আলামিন জগৎবাসীর জন্য এই বাইতুল্লাটা হল সমস্ত মুসলমান খোদা প্রেমিক তৌহিদে বিশ্বাসী আল্লাহ বিশ্বাসী এ পৃথিবীর সকল মানুষের মিলন কেন্দ্র হল বাইতুল্লাহ বাইতুল্লাহকে কেন্দ্র করে সব একত্রিত হয় সব আশিকিন সব মহিবিন সব ক্ষুদা প্রেমিক সারা পৃথিবীর আপনার কোনা কোনা থেকে যত ক্ষুদা প্রেমিকরা আছে এরা মানে ক্ষুদা প্রেম সাথে নিয়ে আল্লাহর প্রেম সাথে নিয়ে আল্লাহর মহাব্বত সাথে নিয়ে তারা বাইতুল্লাহ এসে একত্রিত হয় আর পৃথিবীর যেখানেই আপনার আল্লাহর আশিক আল্লাহর প্রেমিক দুনিয়ার যেখানেই তার বসবাস হোক তার অন্তরটা পড়ে থাকে বাইতুল্লার দিকে অন্তরটা কিন্তু বাইতুল্লার দিকে হ্যাঁ সে বাংলাদেশে বাংলাদেশের কোনো গ্রাম থেকে হোক কোনো শহর থেকে হোক কোনো নগর থেকে হোক অথবা পৃথিবীর যে কোনো প্রান্তের যে কোনো দেশের যে কোনো মতের যে কোনো বর্ণের মানুষ যার মাঝে ক্ষুদার প্রেম আছে তার অন্তরটা তাহলে বাইতুল্লার দিকে আমাদের প্রতিদিনের পাঁচ রক্ত নামাজ এটা কিন্তু এই বাইতুল্লাহকে কেন্দ্র করে নামাজ পড়ি আমরা প্রতিদিন সেজদা করি রূপ করি আমরা একটা নির্ধারিত দিকে দাঁড়িয়ে সে দিকটা হলো বাইতুল্লার দিক এবং এটাই কিন্তু মালিকের হুকুম আমিন হাই তো খারা যেটা তুমি যেখানেই থাকো ফাইনামা কুন্তুম যেখানেই তুমি থাকো পাওয়াল্লু বুঝু হাকুম সাতুরাল মসজিদুল হারাম এ মসজিদ হারাম এ বাইতুল্লার দিকে তুমি তোমার চেহারা ফেরাও আল্লাহ চেহারাটা যেন থাকে কোন দিকে বাইতুল্লার দিকে মসজিদ হারামের দিকে তাই হজের সফরে বাইতুল্লার জিয়ারত বাইতুল্লার সাহবাত এটা অনেক বড় একটা নিয়ামত এটাকে অনেক বড় একটা নিয়ামত মনে করাচ্ছে দৌলত না কুই যা হো হাসম মাং রহা হো দৌলত না কুই যা হো হাসম মাং রহা হো मैं साया देवार हरम मांग रहा हो मैं साया देवार हरम मांग रहा हो এটা তো আসলে প্রতিদিন যেই কাবার দিকে ফিরে বুঝ হওয়ার পর থেকে যেই কাবার দিকে ফিরে আমার নামাজ আমার সলাদ আমার ইবাদত আমার শ্রদ্ধা আমার রুকু আমার কোরআনী করিমের তেলাওয়াত হ্যাঁ হ্যাঁ, সেই কাবা সেই বাইতুল্লাহ চোখের সামনে আমি সেই বাইতুল্লার কাছে বাইতুল্লাহ আমার কাছে এটা অনেক বড় জীবনের একটা প্রাপ্তি না একদম শেষদা বাইতুল আশিক মসজিদ থেকে করি বাইতুল মামুর থেকে করি কিন্তু কোন দিকে বাইতুল্লার দিকে বাইতুল আতিকের কেবলাও বাইতুল্লাহ বাইতুল মামুরের কেবলাও বাইতুল্লাহ পৃথিবীর যত ইমাম আছে সমস্ত ইমামদের কেবলা কি বাইতুল্লাহ যে একাকি নামাজ পড়ুক আর একসাথে নামাজ পড়ুক নামাজ পরে কোন দিকে বাইতুল্লার দিকে ফিরে আর সেই সারা জিন্দিগিতে কত নামাজ পড়ছি সেজদাগুলো এই বাইতুল্লার দিকে ফিরে সেজদাগুলো করছি আর এখন একটা সেজদা করতেছে একদম বাইতুল্লাহ সামনে বাইতুল্লাহকে দেখতেছি আর সেজদা করতেছি রুকু করতেছি একদম বাইতুল্লাহ সামনে বাইতুল্লাহকে সামনে রেখে রুকু করতেছে মাঝখানে কোনো দেয়াল নেই একটাই দেয়াল এটা হলো বাইতুল্লাহর দেয়াল এটা হ্যাঁ কত বড় নিজের জীবনের একটা মানে স্বপ্নের পূরণ হ্যাঁ এটাকে তো আর কোনো আপনার ভাষার দ্বারা হ্যাঁ এই স্বপ্নটা আর এই স্বপ্ন এই স্বপ্ন পূরণের যে আপনার তৃপ্তিটা এই তৃপ্তিটাকে তো পৃথিবীর কোনো ভাষার দ্বারা পূরণ করা সম্ভব না আর এ ঘর যে ঘরটাকে নির্মাণ করেছেন হজরত ইব্রাহিম যেই ঘর এ ঘরের নির্মাতা কে হজরত ইব্রাহিম হজরত ইসমাইল এরা হলো শ্রমিক এরা এই ঘরটাকে নির্মাণ করেছেন তারপর সর্বযুগের সমস্ত নবী আসুল এই ঘরের কাছে এসেছে এই ঘরকে তোয়াক করেছে একদম সর্বযুগের সমস্ত নবী আল্লাহর শ্রেষ্ঠতম যত বান্দা এই পৃথিবীর শুরু লগ্ন থেকে এই পর্যন্ত এসেছে এদের সকলের আল্লাহর কাছে নিজ প্রেম দুনিয়াতে থেকে আল্লাহ প্রেম প্রকাশের জায়গাটা ছিল এই কাবা এই কাবাটা আমার চোখের সামনে সব নবীর এই বাইতুল্লাহকে তো আফ করছে আল্লাহ তাদেরকে এই বাইতুল্লাহ তো আফ করাইছে বাইতুল্লাহর কাছে নিয়ে গেছে এখানে কত নবীদের চোখের পানি পড়ছে এখানে আল্লাহর প্রেমে কত নবীরা এই জমিনকে সেজদা করছে এই জমিনে সালাত আদায় করছে এই পথগুলোতে আল্লাহর যত নবীরা আছে সমস্ত নবীরা এই পথটার মাঝে হাঁটছে এই পথে এবং আল্লাহর পেয়ার হাবিব পৃথিবীর শ্রেষ্ঠতম মানব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তিনিও এই ঘরকে তো আপ করছেন এই ঘরকে সামনে রেখে কত সলাদ তিনি আদায় করছেন কতবার এই ঘরকে সামনে রেখে তো আপ তিনি করছেন তো সেই পবিত্র ঘরের সামনে আমিও যাওয়ার সুযোগ পেয়েছি আমিও দাঁড়িয়ে আছি এটা আমার জীবনের অনেক বড় একটা আসলে স্বপ্নের পূরণ এটা বোঝা যায় এটা বোঝা চাই যে আমার এই চোখ দুটি কত কত গুণা এই চোখের দ্বারা হয়েছে আল্লাহর অবাধ্যতা এই চোখ দ্বারা অনেকবার হয়েছে কিন্তু তারপরও এই চোখের কত বড় সৌভাগ্য সে এই বাইতুল্লাহকে দেখার সুযোগ পাইছে এই চোখের অনেক বড় সৌভাগ্য তো সে বাইতুল্লাহর সে কালো গিলাফের সামনে দাঁড়িয়ে দাঁড়াবার সে সুযোগ পেয়েছে এ হাত দ্বারা কত গুনাহ পেয়েছে এ হাত বাইতুল্লার গিলাফটাকে ধরার সুযোগ পাইতেছে এটা তার কত বড় সৌভাগ্য এটা বুঝাতে কত ভুল হয়েছে এই মুখ দ্বারা কত কথা বলা হয়েছে অন্যায় কত কথা বলা হয়েছে এর দ্বারা বাইতুল্লাহকে চুমু খাওয়ার সুযোগ হচ্ছে আল্লাহর ঘরকে হজরে আসওয়াদকে চুম্বন করার সুযোগ হইতেছে মুলতাজামকে চুম্বন করার সুযোগ হচ্ছে হাত দ্বারা বেতুল্লার গিলাপ ধরে আল্লাহকে ডাকার সুযোগ হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার ইস্তেকফারের সুযোগ হচ্ছে তাই বাইতুল্লার সাক্ষাৎকে হজের সফরে বাইতুল্লার জিয়ারতটাকে এটাকে দিল দ্বারা খুব অনুভব করাচ্ছে নিজ অনুভূতিকে এর দ্বারা নাড়া দেয়া চাই আমার মতো মানুষ বাইতুল্লার জিয়ারতের সুযোগ আমাকে মালিক দিচ্ছেন আসলে বাইতুল্লাহ পর্যন্ত আসার এই বাইতুল্লার সামনে দাঁড়াবার মতো পুঁজি তো আসলে আমার নাই এটা মালিকের অনুগ্রহ এটা মালিকের অনুগ্রহ না এটা মালিকের অনুগ্রহ এটা আমাকে তিনি আনছেন মাই আয়া নেহি হো বুলায়া গায়া হো আসি নাই আমারে তো নিয়ে আসছেন মালিক আমারে আমাকে নিয়ে আসছেন মালিক এই সময়টাকে খুব কাজে লাগানো চাই আসলে খুব অনুভব করা চাই খুব কাজে লাগানো চাই এই সময়গুলোকে বাইতুল্লার দিকে তাকিয়ে থাকা এবং বাইতুল্লার দিকে তাকিয়ে দোয়া করা এটাকে বলা হয়েছে যে বাইতুল্লার দিকে তাকিয়ে থাকা বাইতুল্লার দিকে তাকিয়ে যে সমস্ত দোয়া করা হয় এই সমস্ত দোয়াগুলো আল্লাহ তালার দরবারে কবুল হয়ে যায় একটা হাদিসের মজা আসছে নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তিনি এরশাদ করতেছেন হজরত ইবনে আব্বাস রাজি আল্লাহ তালান উনি বর্ণনা করেন যে নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এরশাদ করেন প্রতিদিন এই বাইতুল্লাহকে কেন্দ্র করে একশো বিশটা রহমত তিনি অনবরত প্রতিদিন এবং রাতে সার্বক্ষণিক এটা নাজিল হইতে থাকে সার্বক্ষণিক তানজিল আলা হাদ আল বাইদ এই ঘরের উপর নাজিল হইতে থাকে একশো বিশটার মাঝে ষাটটা রহমত হল যারা তো আফকার এদের উপর ষাটটা রহমত সার্বক্ষণিক নাজিল হইতে থাকে আর বাউনা লিল মুসল্লিন আর এখানে যারা নামাজের মাঝে নামাজ আদায়ের মাঝে যারা রত এদের উপর চল্লিশটা রহমত নাজিল হয়েছে থাকে আর বিশটা রহমত নাজিল হয় যার বাইতুল্লার দিকে তাকিয়ে থাকে এদের উপর বিশটা রহমত নাজিল হয় তো এখানে তো এই বিষয়টা পরিষ্কার যে বাইতুল্লার কাছাকাছি আমি যখন থাকব তখন আমি কি কি আবাদত করতে পারি একটা এবাদত বাইতুল্লাহর তোয়াক করা এটা হলে সর্বশ্রেষ্ঠ এবাদত আরেকটা এবাদত হল সালাত আদায় করা নামাজ আদায় করা আর আরেকটা হলো বাইতুল্লার দিকে তাকিয়ে থাকা বিশেষ করে হজের সময় সর্বদিক খুলে দেওয়া হয় এখন সব খুলে দেওয়া হয়েছে যত দিকে যত কাজের কারণে ব্যারিকেড ছিল সব খুলে দেওয়া হয়েছে যেখানেই বসা হবে সেখান থেকেই বাইতুল্লাহ দেখা যাবে তো বসে নিবিড় ভাবে আল্লাহর ঘরের দিকে তাকিয়ে আল্লাহর ঘরকে দেখতে থাকা আল্লাহ আকবর বাইতুল্লাহকে দেখার সাথে সাথে পড়তে হয় কি আল্লাহ আকবর আল্লাহ আকবর এটা পড়তে হয় আমাদের অনেক বুজুর্গ আলেমরা ওনারা বাইতুল্লাহকে সালামও দিতেন এরকম ভাবে সালামও দিতেন আমাদের অনেক বুজুর্গদের ইয়া আছে আমল আছে ওনারা বাইতুল্লাহকে দেখে সালামও দিতেন দেওয়া যায় মহাব্বত তারপর দোয়া আছে আল্লাহ মজিদ বৈতকা তশরিফা ওয়া তাযীমা ওয়া আল্লাহ মজিদ বৈতকা تشريفا وتعظيما وتكريما وزد من شرفه وعظمه وكرمه ممن حجه او اعتمر تشريفا وتعظيما وتكريما অনেক বরকতপূর্ণ দোয়া হে আল্লাহ আপনার এ ঘরকে এ ঘরের সম্মান এ ঘরের মর্যাদা এ ঘরের গৌরবকে আপনি বাড়িয়ে দিন এবং যারা এ ঘরে হজ এবং উমরা করার জন্য এসে উপস্থিত হয় এবং এ ঘরের সম্মান এবং এ ঘরের মর্যাদা এবং গৌরবকে রক্ষা করে আল্লাহ তাদের সম্মান মর্যাদা গৌরবকে বাড়িয়ে দিন এটা হলো দোয়া বাইতুল্লাহকে দেখে এটা হলো দোয়া করতে হয় তো বাইতুল্লাহর দিকে তাকিয়ে দিল খুলে দোয়া করা যায় কারণ দোয়া মানে কবুল হওয়ার জন্য পৃথিবীর সবচাইতে বরকতপূর্ণ সবচাইতে ফজিলতপূর্ণ সবচাইতে আপনার দোয়া কবুলের সর্বোত্তম স্থানই হল বাইতুল্লাহ আপনি যখন বাইতুল্লাহর কাছে আছেন এর চাইতে উত্তম এর চাইতে শ্রেষ্ঠতম জায়গা তো পৃথিবীতে নেই তাই এই বিশ্বাসের সাথে দোয়া করা যে তিনি অবশ্যই দিবেন আমি অবশ্যই পাব কারণ এখানে তো উনি আমাকে আনছেন এখানে আইনা তো মেহমান হিসেবে আনার পর কেউ কি তাকে খালি হাতে ফিরিয়ে দেন মেহমান হিসেবে তিনি আমাকে আনছেন এখান থেকে তিনি আমার খালি হাতে ফিরিয়ে দিবেন এই জন্য এই জায়গায় খুব মহাব্বতের সাথে নিজেকে মেহমান মনে করে যে আল্লাহ আপনি তো আনছেন আমার খালি হাতে ফিরিয়ে দিয়ে আমি জীবনে অনেক ভুল করছি এই দুই চোখ দ্বারা কত পাপ করছি কিন্তু আপনি আমারে আনছেন যেহেতু মাফ করার জন্যই তো আনছেন মাফ করার জন্যই তো আনছেন এই শ্রেষ্ঠ এবাদত হলো তোয়াব বাইতুল্লার শ্রেষ্ঠ এবাদত কি তোয়াফুলের শ্রেষ্ঠতম এবাদ তোয়াফ মানে বাইতুল্লাহকে চক্কর দেওয়া বাইতুল্লাহকে সাতবার চক্কর দেওয়া আল্লাহর ঘর যে বাইতুল্লাহ এটা চারদিকে কি করা চক্কর দেওয়া সাতবার এটা শুরু করতে হয় হজরে আসওয়াদ থেকে শেষও করতে হয় হজর আসওয়াদের সামনে এসে এরকম ভাবে হজরে আসওয়াদ থেকে শুরু করে হজরে আসওয়াদে এসে এক চক্কর শেষ হয় এরকম ভাবে সাতটা চক্কর দিতে হয় তারপর মাকামে ইব্রাহিম সেখানে দুই রাকাত সালাত আদায় করতে হয় নামাজ আদায় করতে হয় মাকামে ইব্রাহিম এটা হলো সেই পাথর যার উপর দাঁড়িয়ে হজরত ইব্রাহিম আলী ইসালাম তিনি বাইতুল্লাহকে নির্মাণ করেছেন মাকামে ইব্রাহিমটা হলো সেই পাথর হজরত ইব্রাহিম আলী ইসালাম তিনি যে বাইতুল্লাহকে নির্মাণ করেছেন এই পাথরের উপর দ্বারা নির্মাণ করছেন এবং এই পাথরের মাঝে হজরত ইব্রাহিম আলি ইসলামের পায়ের দাগ পায়ের যে চিহ্ন এটা এখনো বিদ্যমান আছে এটা বাইতুল্লাহর দরজা থেকে একটু ডান দিকে এ পাথরটা এখন একটা কাঁচের আবরণের ইয়ার ভিতরে এটা সংরক্ষিত আছে কোরআনে করিমের মাঝে মহান রব্বুল আলমিন তিনি এই মাকামি ইব্রাহিমের আলোচনা করেছেন ফিহি আয়াতুম বাইয়িনাত মাকামু ইব্রাহিম যে বাইতুল্লাহর কাছে আয়াতুম বাইয়িনাত আমার সুস্পষ্ট এক নিদর্শন আছে إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه আয়াতুম বাইনাত মাকাম ইব্রাহিম আল্লাহ বন্ধু প্রথম ঘর এটা হলো মক্কায় যে ঘরটা হলো বরকতপূর্ণ এবং এই পূর্ণ জগৎবাসীর জন্য হেদায়তের কেন্দ্র ফিহি আয়াতুম বাইনাত সেখানে সুস্পষ্ট এক নিদর্শন আছে আর সেই নিদর্শনটা কি মাকামে ইব্রাহিম আল্লাহ এটাকে এখনো রেখে দিয়েছেন সেই পাথরটা এখনো সংরক্ষিত এবং হুকুম দেওয়া হয়েছে কোরআনে করিমের সুরায় বাকারার মাঝে ইব্রাহিমটাকে তোমরা তোমাদের নামাজের স্থান বানিয়ে নাও অর্থাৎ মাকাম ইব্রাহিমকে সামনে রেখে এখানে তোমরা কি করো নামাজ আদায় করো তাই ওই সাতটা চক্কর একটা তোয়াফ শেষ করার পর এই মাকাম ইব্রাহিমের এখানে এসে কি করতে হয় দুই রাখাত সালাত আদায় করতে হয় এর দ্বারা একটা তোয়াফ শেষ হয় তো এই তোয়াফটা খুব ফজিলতপূর্ণ আমল কি ফজিলত ইতিপূর্বে হাদিস শুনাইলাম আপনাদেরকে যে সার্বক্ষণিক আল্লাহর ঘর বাইতুল্লাহকে কেন্দ্র করে দিন হোক রাত হোক সবসময় একশো বিশটা রহমত নাজিল হইতে থাকে তো এই রহমত গুলো কারা পায় তিন ধরনের লোক পায় এদের মাঝে এক প্রকার লোক হলো যারা বাইতুল্লাহ তোয়াফ করতে থাকে এরা পায় তো যারা বাইতুল্লাহকে তোয়াফ করতে থাকে এদের উপর ষাটটা রহমত সার্বক্ষণিক নাজিল হইতে থাকে আপনি তোয়াফের মাঝে আছেন মানে আপনার উপর সার্বক্ষণিক ষাটটা রহমত নাজিল হইতেছে এটাই তো ফজিল হজরত আবু হুরাইরা রাজি আল্লাহ আনহু আরেকটা হাদিস ওনার থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এরশাদ করেন যে যে ব্যক্তি তোয়াফের সময় তোয়াফের সময় একটা দোয়া আছে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ দোয়াটা কি সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ তো তোয়াফের সময় যে ব্যক্তি এই দোয়াটা ছাড়া কোনো কথা না বললে মানে এই দোয়াটা জিক্রুল্লাহর মাঝে থাকে হাদিসের মাঝে আসছে যে তার আমল নামা থেকে দশটি গুনাহ মুছে ফেলা হয় দশটি নেকি লেখা হয় আর দশটি মর্তবা তার বুলন্দ করে দেওয়া হয় যে এই দোয়া পড়তে থাকে তাহলে আপনি দোয়া পড়তেছেন আর গুনা ক্ষমা হচ্ছে এক একবার দোয়া পড়তেছেন দশটি করে গুণা ঝরে যাচ্ছে দশটা করে নাকি হইতেছে অনেক ফজিলত দেখেন হাদিসের পরের কথাটাও শুনেন যে তোয়াফের মাঝে দুনিয়াবি কথা বলল জিক্রুল্লার মাঝে থাকলো না দুনিয়ার কথাবার্তা বলতেছে সে যেন নিজের পা শুধু রহমতের মাঝে দাখিল করল যেমন পানিতে শুধু পা রাখা হয় অর্থাৎ যে জিকির করলো সে হলো রহমতের মাঝে ডুবে থাকলো একদম ডুব দিয়া থাকলো আর যে দুনিয়ার কথাবার্তা বললো আর খালি পাউটা ভিজত দুনিয়ার কথা বলা তাহলে দুনিয়াবি কথাবার্তার মাঝে সে শুধু রহমতের মাঝে দাখিল করলো পাটা শুধুমাত্র দাখিল করলো নিজের পাটা কিন্তু তার শরীর কি হইল না ভিজত না তার শরীর ভিজত না এই জন্য খুব সাবধান খুব সাবধান থাকা চাই এটা হলো রহমত এখানে তো রহমত সার্বক্ষণিক বর্ষিত হচ্ছে আমার কাজ গোসল করা এখানে আমার জিম্মাদারি হলে একদম গোসল করে নিয়ে আসা একদম নিজেকে রহমতের গুসুলে নিজেকে ভিজিয়ে নিয়ে আসা আমি কোন জমিনে হাঁটতেছি এই জমিনে আল্লাহ নবীরা হাঁটতেন সে জমিনে আমার পাড়া পড়তেছে আল্লাহ আমাকে নিয়ে গেছেন সেই জমিনে যে জমিনে তুমি পাড়ায় আস এবং পাড়ানোটা কি আল্লাহর রহমতের প্রত্যাশায় আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমি তো আপ করার সুযোগ পেয়েছি এ জমিনে সমস্ত সাহাবা একরাম তাবিহীন তাবে তাবিহীন আইম্মাই মুস্তাহিদিন যত পীর আউলিয়া বুজুর্গ এই পৃথিবীতে যত ক্ষুদা প্রেমিক এই পৃথিবী সৃষ্টির পর থেকে যত মানুষ এই পৃথিবীতে আসছে ক্ষুদা প্রেম এটাকে প্রকাশ করার জন্য তারা এ বাইতুল্লাহ গেছেন এখানে গিয়ে তারা তাদের চোখের পানি ঝরছে তারা এখানে আল্লাহ তালার প্রেমকে নিবেদন করছেন আর ওই জায়গায় গিয়ে আমি দুনিয়ার চিন্তা করতেছি দুনিয়ার গল্প করতেছি এই জমানার সবচেয়ে বড় ফেতনা হলো মোবাইল ওইখানে মোবাইল চাপ করতেছে আর ছবি তুলতেছে চাপ তো করতেছে আবার ছবি উঠতেছে আমি আমার ছবি তুলবো কেন আল্লাহ দেখতেছেন ইন্নাল্লাহ বিমা তামালুনা বাসির তুমি যে আল্লাহর ঘর তো করছো দেখছেন কে আল্লাহ তুমি কারে দেখাইবা এই ছবি তুলে ছবি কাকে দেখাবা কেউ দেখবে না এই ছবি ছেলেমেয়েরা কি বাসা বাড়িতে বসে রয়েছে এই ছবি দেখছে এটা শয়তানের ধোকা অনেকে মানে কাবা শরীফের দিকে পিট করে ছবি তুলে কত বড় বিয়াদবি আল্লাহর ঘরের সাথে আল্লাহর ঘরের সাথে কত বড় বেয়াদবি একটা ছবির জন্য এত বড় বেয়াদবি সেখানে অনবরত রহমত নাজিল হইতেছে আর আমি অনবরত সেখানে গিয়ে গুনাহ করতেছি হাদিসের মাঝে নবী করিম সাল্লাহ আলহি আসাল্লাম এরশাদ করেন লাতাসাবিল মালাইকা ফেরেস্তা ওই ব্যক্তির সাথী হয় না যার সাথে ছবি আছে তার সাথে কোন রহমতের ফেরেস্তারা তার কাছে থাকে না যেই ঘরে সব ছবি আছে সেই ঘরে রহমতের ফেরেস্তারা প্রবেশ করে না আর আমি এই ছবি সাথে নিয়ে বাইতুল্লাহ তোয়াফ করতেছি আমার তো যাওয়া দরকার গুণা মাফ হওয়ার জন্য ওইখানে গিয়ে গুণা করার কিছু দিল ওখানে তো আমি যাব গুনাহ আমার গুণাগুলো যাতে মাফ হয়ে যায় আমার গুনাহগুলো যেন মাফ হয়ে যায় আর ওখানে গিয়ে আমি গুণা করে আসতে খুব সাবধান হওয়া কত বরকতপূর্ণ জায়গা দোয়া কবুলের জায়গা আল্লাহ তালের প্রিয় জায়গা যে জায়গাগুলোতে নবীরা হাঁটছেন এই হজরে আসওয়াদ এটা জান্নাত থেকে নাজিল কৃত একটা বরকতপূর্ণ পাথর এটা জান্নাতি পাথর হাজরে আসওয়াদ হজরত ইবনে আব্বাস রাজি আল্লাহ তাল তিনি বর্ণনা করেন আন ইবনে আব্বাস রাজি আল্লাহ তাল قال رسول الله صلى الله عليه وسلم في الحجر যে নবী করিম সাল্লাহ আলহি আসাল্লাম হজরে আসওয়াদের ব্যাপারে বলেন আল্লাহর কসম আল্লাহ রসুল বলতেছেন আল্লাহর কসম যে কেয়ামতের দিন আল্লাহ তালা এই হজরে আসওয়াদ এই পাথরকে হাসরের ময়দানে উত্তোলন করবেন এই অবস্থায় লাহু আইনান তার দুটো চোখ থাকবে ইউবসিরু বিহিমা সে দেখবে সবাইকে ওয়ালিসা নিয়ন্ত্রকু বিহি তার একটা জবান থাকবে জবান দ্বারা সে কথা বলবে ইয়াসাদ আলা মানিস্তালামাহ বিহাক্তেন যারা সম্মত ভাবে তাকে চুমু দিবে সে তাদের পক্ষে আল্লাহ তালার দরবারে হাসরের ময়দানে সাক্ষী দিবে বুঝতে হবে মানে এখানে ইসলাম চুম্বন করার তরিকা এটাও জানতে হবে কত ভাগ্যবান ওই ব্যক্তি জান্নাতি এ পাথর যার পক্ষে হাসরের ময়দানে সাক্ষ্য দিবে ওখানে তো এই জিনিসগুলোকে আদায় করা চাই ওখানে যাওয়ার উদ্দেশ্য হল যে আমি যেন চুম্বন দ্বারা একদম ইশারার দ্বারা চুম্বন করলেও হবে আল্লাহ রসুল নিজেও ইশারার দ্বারা চুম্বন করছেন ইশারার দ্বারা আল্লাহ রসুল নিজেও চুম্বন করছেন খুব বেশি ভিড় বাট্টার মাঝে চাপাচাপি করা অন্যকে কষ্ট প্রদান করা এটা ঠিক না কিন্তু চুম্বনটা হতে হবে মহাব্বতের চুম্বন সমস্ত নবীরা এটাকে চুমু দিছে যে পাথরটা এমন একটা পাথর স্বয়ং নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল আলহি আসাল্লাম এই পাথরের এই জায়গাটার মাঝে চুমু খাইছে কত বরকতপূর্ণ পাথর আপনি এই পাথরে চুমু খাচ্ছেন মানে যেই পাথরে স্বয়ং নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম চুমু খাইয়েছেন তার সাথে সাহাবা একরাম চুমু খেয়েছেন আপনি সেই পাত্রে চুমু দেওয়ার সুযোগ পাচ্ছেন যদি সুযোগ পান এই সুযোগটাকে হাতছাড়া করবেন কেন সুযোগের অপেক্ষায় থাকতে হবে সুযোগ আসে কিছু কিছু সময় আছে যে সময়গুলোতে কি পাওয়া যায় সুযোগ পাওয়া যায় একদম সুযোগ পাওয়া যায় না এরকম আল্লাহ কখনো মিলাই দেন ওইরকম মহাব্বত এস থাকলে আল্লাহ মিলাই দেন সুযোগ অনেক সময় আইসা পড়ে কিন্তু মনের মাঝে একটা ইসা ইচ্ছা থাকতে হবে মহাব্বত থাকতে হবে এখানে বরকতপূর্ণ আরেকটা জায়গা হলো আপনার মুলতাজাম মুলতাজাম আজকে আলোচনায় আমরা বলছি যে বিষয়টা হলো আলোচনার বিষয়টা হলো যে বাইতুল্লাহ আল্লাহর ঘর আমরা হজের সফরে যে সময়গুলো বাইতুল্লাহর কাছাকাছি থাকি বাইতুল্লাহর কাছাকাছি থাকা অবস্থায় আমরা আসলে সেখানের কি কি দর্শনীয় জায়গাগুলো থেকে বরকতপূর্ণ জায়গাগুলো থেকে আমরা সুযোগ নিতে পারি সে জায়গাগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করতে মুলতাজামটা হলো বাইতুল্লার দরজা থেকে হজরে আসওয়াদ পর্যন্ত জায়গাটা হলো মুলতাজাম এই যে হজরে আসওয়াদ এ হলো দরজা মাঝখানের এই জায়গাটা হলো মুলতাজাম হজরে তো মনে করেন এই কর্নারে এখানে হলো দরজা এই মাঝখানের এই জায়গাটা হলো মুলতাজাম অনেকে দরজা ধরার কাছে ব্যস্ত থাকে অনেকে হজরে আসওয়াদ চুমু দেওয়ার কাছে ব্যস্ত থাকে এই মাঝখানের জায়গাটা হলো মুলতাজাম অনেকে মুলতাজাম মের মাঝে চিনে না এটার না চিনার কারণে অনেকে এই জায়গায় চাপাচাপি করে না এই জায়গাটা অনেক সময় ফাঁকা পাওয়া যায় মুলতাজাম শব্দের অর্থই হল জড়িয়ে ধরার স্থান আঁকড়ে ধরার স্থান মুলতাজাম শব্দের অর্থই এটা যে জড়িয়ে ধরার স্থান এটা হল অর্থ বাংলা অর্থ আঁকড়ে ধরার স্থান মুলতাজাম এটা হলো দোয়া কবুলের খাস জায়গা হলো মুলতাজাম একদম দোয়া কবুলের খাস জায়গাটা হলো কি এই মুলতাজাম হজরত ইবনে আব্বাস রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন সামিয়াত রসুল আল্লাহ সাল্লাহ আলহি আমি নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি এখন আল মুলতাজাম মৌজিয়ন ইস্তাজাবু ফিহি আল্লাহ রসুল বলতেছেন মুলতাজাম হলো সেই জায়গা যেই জায়গায় দোয়া কবুল হয় আল্লাহ রসুল বলতেছেন বান্দা আল্লাহর কাছে মুলতাজমে দাঁড়িয়ে যে দোয়া করে আল্লাহ সে বান্দার কবুল করেন আল্লাহ রসুল বলতেছেন এবং হাদিস আছে আপনার মানে সাহাবা একরাম হাদিস বর্ণনা করতে করতে একদম হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাই পর্যন্ত হাদিসের ধারাবাহিকতা আছে যে সাহাবি তিনি মুলতাজাম আঁকড়িয়ে ধরার আবার পদ্ধতি আছে একদম বুক পুরাটা মুলতাজামের সাথে এরকম ভাবে হাত দুইটা আল্লাহ রসুল যে দাঁড়াইছেন এই যে একদম এরকম ভাবে দাঁড়াইছেন মুলতাজাম এরকম ভাবে পুরা শরীর মুলতাজামের সাথে লাগাই দিয়েছেন এরকম ভাবে মুলতাজামকে ধৈরা মুলতাজামের এখানে দোয়া করা পুরা শরীর আপনি একদম বুক লাগাচ্ছেন মুলতাজামের সাথে মানে এই পাথরের সাথে একদম স্বয়ং নবী করিম সাল্লাহ আলহিহাসাল্লাম এইভাবে বুক লাগাই দোয়া করতেন সুজা এই সুজাই একদম এইভাবে দোয়া করছেন আল্লাহ রসুল সাল্লাহ আলহি সাহাবি দেখছেন আবদুল্লাহ ইবনা আমর উনি আবার অন্যদেরকে শিখাইছেন যে আমি আল্লাহ রসুলকে এইভাবে এই মুলতাসামে দাঁড়িয়ে দোয়া করতে দেখছি আমি এইভাবে দোয়া করতে দেখছি এবং আল্লাহ রসুল আমাকে বলছেন যে মুলতাজাম এখানে যারা দোয়া করবে তাদের দোয়া কবুল হবে আমি তোমাদেরকে শিখাইলাম এবং আমি এই জায়গায় যত দোয়া করছি এই দোয়া কবুল হয়েছে আমি এখানে যত দোয়া করছি তত দোয়া কি হয়েছে কবুল হয়েছে আমার সব দোয়া কবুল হয়েছে এখানে দাঁড়িয়ে চার নবী সাল্লাহ আলহি আসাল্লামের সিনা মুবারক এ মুলতাজামে যেইভাবে লাগাইছেন আপনি ওইভাবে মুলতাজামে সিনা মুবারক লাগাইছেন এখানে বুক লাগিয়ে দোয়া করা এই যে সমস্ত সুযোগগুলোর সন্ধানে থাকা আর আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ আমি অনেক কষ্ট করে আইসি আরেকবার আসতে পারম কিনা জানি আল্লাহ একটু সুযোগ দাও মুলতাজামে একটু বুকটা লাগায়া তোমার রসুল যেইভাবে তোমার কাছে প্রার্থনা করছে আমিও যাতে ওইভাবে তোমার কাছে দুইটা জিনিস চাইতে পারি আর চামু কি আল্লাহর কাছে জান্নার চাইতে হবে চাইতে হবে কি চাইতে হবে ক্ষমা আল্লাহ মাফ চাই চাওয়ার জিনিস ছিল এটা একটু পরে আসতেছে আল্লাহ নবীরা কি চাইছেন বাইতুল্লার জিয়ারতে দেখেন খুব বেশি জমজমের পানি পান করা যায় এটা খুব বরকতপূর্ণ এটার মাঝে কয়েকটা জিনিস আছে একটা শেফা জমজমের পানির মাঝে কি আছে শেফা মানে রোগ মুক্তি এটা আছেই যুগ যুগ ধরে একদম আজ পর্যন্ত এই জমজমের পানির দ্বারা কত মানুষ যে শেফা পাইছে আল্লাহ শেফা দিতেন এটার উপর একটা বই হয়ে গেছে আপনার ফজলু মা ই জমজম ফজলু মা ই জমজম একটা বই আছে এখানে শুধু আলোচনাই করা হয়েছে যে জমজমের পানির দ্বারা কত মানুষ উপকার পাই পানির মাঝে সব আছে বরকত আছে আল্লাহ রাখতেন আসলে পানি আল্লাহ এই পানির মাঝে কি রাখতেন বরকত রাখতেন আল্লাহ রাখতেন হজরত জাবির রাজি আল্লাহ তালু তিনি হাদিস বর্ণনা করেন সামিয়াত রসুল আল্লাহ সাল্লাহ আলহু আসাল্লাম ইয়াকুল আমি নবী করিম সাল্লাহ আলহু আসাল্লামকে বলতে শুনছি মা জমজম লিমা যে জমজমের পানি যে নিয়তে পান করা হবে তা অর্জিত হবে সুহান এটা পান করে আপনি যা চাইবেন আপনার উদ্দেশ্য কি হবে পূরণ হবে এবং জমজমের পানি পেট ভরে পান করা যখনই পান করা একটু না অনেকে অল্প পান করে নিয়ম কি একদম পেট ভরে পেট একদম ভরে ফেলা হাদিস আছে বিদায় হজে নবী করিম সাল্লাহ আলাইহি আসাল্লাম খুব জমজমের পানি পান করছেন এবং বলছেন যে আমাদের আর মোনাফেকদের মাঝে পার্থক্য হলো এই যে আমরা যখন জমজম পান করি উদর পূর্ণ করে পান করি পেট ভরে পান করি কিন্তু তারা তা পারে না মোনাফেকরা পেট ভরে পানি জমজমের পানি পান করতে পারে না আর আমরা যখনই পান করি পেট ধরে পান করি সে জায়গায় জমজমের পানি যখনই পান করা পেট খালি রেখে না পেট ভৈরব জমজমের পানি পান করা পেট একদম বুঝাই করে ফেলা জমজমের পানি এবং জমজমের পানি পানের সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করা কত রোগে আমরা আক্রান্ত আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ তুমি বরকত রাখছো এই বরকত আমার দান করো দেখেন জমজমের পানি কত বরকুতপূর্ণ পানি আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাসাল্লামের যেই রাতে মেয়ারাজ হয় তো মেয়ারাজ যখন হয় সে রাতে তার কিন্তু আবার আপনার ওপেন হার্ট সার্জারি হয় ফেরেজ তারা ওপেন হার্ট সার্জারি করছিলেন অর্থাৎ ওনার সিনা চাক করে ওনার যে হার্ট এটাকে বের করে এটাকে ওনারা কি করছেন ওই বেহেস থেকে আনা তস্তরি কিন্তু পানি আনেন নাই পানি তো নিয়ে আসতে পারতেন বেহেস থেকে কিন্তু পানি ওনারা নিচ্ছেন কি জমজমের পানি সুহান ওনারা আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লামের সিনা টাক করে হাড় এটিকে বের করছেন বের করে রাখছেন হলো জান্নাত থেকে আনা আপনার চস্তরির মাঝে রাখছেন কিন্তু ওইটার মাঝে রাইখে এটাকে ধুইছেন কোন পানি দ্বারা জমজমের পানি দ্বারা ধুইছেন জমজমের পানি এটার দ্বারা নিজের শরীরকেও ধৌত করা হালকা পানির জন্য মর্যাদাবান পানি খাওয়া দাওয়ার সাথে সাথে এটাকে মাথার মাঝে বুকের মাঝে শরীরের মাঝে বিভিন্ন জায়গায় খুব মহব্বতের সাথে এইসব আপনার মহব্বতের মহামেলা মহামেলাটা কি মহাব্বতের মহামেলা এলেমে নে মুঝসে কাহা عشق ہے دیوان মহাব্বত একটা ভিন্ন জিনিস মহাব্বত এই জায়গায় যুক্তি বিদ্যা আকল বুদ্ধি বিবেচনা এইসব নাই এই তুমি পানি ধরে মাথা ধুইতেছো চোখেন কি হইব এটা মহাব্বত মহাব্বত প্রকাশ হজের পূর্ণ সফরটাই তো মহাব্বত প্রকাশ সফর এটার দ্বারা আপনার মুখ ধৌত করবেন ওরা শরীর ধৌত করবেন পানি নিয়ে শরীর ধৌত করবেন জমজমের পানির দ্বারা আবার দেখবেন মসজিদে যাতে পানি না পড়ে অন্যদের কষ্ট হবে জমজমের পানি যেন নিচে না পড়ে অন্যরা পাড়াবে এমন যেন না হয় এটাকে নিজের মাঝে রাখা শরীরের মাঝে রাখা খুব দোয়া করতে থাকা বাইতুল্লার পূর্ণ সময়টা যতটুকু সময় থাকা হবে ততটুকু সময় যেন দোয়ার মাঝে কাটে আপনি বাইতুল্লার দিকে তাকিয়ে থাকেন দোয়া করেন দোয়া কবুল হবে আপনি দূর থেকে হজরে আসওয়াদকে ইস্তেলাম করেন চুম্বন করেন দূর থেকে আপনি কাছে যেতে পারতেছেন না আল্লাহ শক্তি নাই সামর্থ্য নাই আমি বৃদ্ধ এত মানুষের সাথে চাপাচাপি করে আমি হাজরে আসওয়াদের কাছে যাব পারতেছি না দূর থেকে মহাব্বতের সাথে চুম্বন করে আর দোয়া করে জমজমের পানি পান করেন দোয়া করেন মুলতাজামের কাছে যাওয়ার চেষ্টা করেন না পারলে যারা মুলতাজামের সাথে বুক লাগিয়ে আছে আপনি তাদের সাথে আপনার বুকটা লাগাই রাখেন যে আমি তো ওই পর্যন্ত বুক লাগাইতে পারলাম না আমি পিছনে আছি তাকায় থাকেন আর আল্লাহর কাছে দোয়া করতে থাকেন মসজিদ হারামের মাঝে বসে থাকেন যতটুকু পারেন সালাত আদায় করতে থাকেন তোয়াপ করতে থাকেন অথবা সালাত আদায় করতে থাকেন নফল নামাজ পড়তে থাকেন চল্লিশটা রহমত অনবরত নাজিল হয় যারা নামাজরত অবস্থায় থাকে বিশটা রহমত নাজিল হয় যারা বাইতুল্লার দিকে তাকিয়ে থাকে আপনার সময়গুলো প্রতিদিনের সময়গুলো যেন এই সমস্ত কাজগুলোর মাঝে কাটে আপনি একটা নিজাম করে নেন আমি প্রতিদিন কয়টা তোয়াফ করবো আমরা আমাদের বুজুর্গানে দিনদের ইতিহাস পাই এখন তো এটা কঠিন হয়ে গেছে ওনারা দিনে এরকম আপনার বিশটা চল্লিশটা করে তো তোয়াফো করতে দিনে এখন তো অনেক মানুষ এতগুলো হয়তো পারবো না কিন্তু পাঁচটা তো আফ দৈনিক যেন পাঁচটা সাতটা তো আফ হয় এজন্য চেষ্টা করতে থাকতে আমি তো আসলে গেছি বাইতুল্লার মহাব্বতে আসার সময় যেন আমার এই দিনগুলো যে আমি থাকলাম চল্লিশটা দিন থাকার সুযোগ পাইলাম আসার সময় যেন সাথে বাইতুল্লার সাথে এমন একটা মহাব্বত তৈরি হয়ে যায় যে আমি যখনই সেজদায় যাব তখনই যেন সামনে বাইতুল্লাহ থাকে বাইতুল্লার স্মৃতিগুলো এটাকে সাথে রাখা ছেলে পেলেদের জন্য দোয়া করে আসি আল্লাহর নবী কি দোয়া করছেন আল্লাহর কাছে রব্বানা তকব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ইব্রাহিম আলাইহিসসালামের দোয়া বাইতুল্লাহ নির্মাণের পর ছেলে নিয়ে দোয়া করতেছে আল্লাহ কবুল করো তুমি তো সব শুনছো সব জানো তুমি ربنا وجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك আল্লাহ আমাদেরকে তোমার হুকুমের আনুগত্যকারী বানিয়ে দাও আমার পরবর্তী বংশধর তারাও যেন তোমার হুকুমের আনুগত্যকারী হয় এটা দোয়া করছে আল্লাহ তারা যেন নামাজ আদায়কারী হয় আল্লাহর নবী তার সন্তানদের জন্য এই দোয়া করতেছেন আমার সন্তান আমার পরবর্তী বংশধর আমার আপন জন বাবা মা এদের জন্য বাইতুল্লাহর সবচেয়ে বড় উপহার হল বাইতুল্লাহ তাদের জন্য দোয়া করে আসা আর আমরা যে ভুলটা করি এখান থেকে সবচেয়ে বড় পাওয়া হলো আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়া আমার ছেলে মেয়েদের জন্য বাইতুল্লাহর কাছে দোয়া করে আসা আল্লাহকে রাজি করে আসা একটা বাবার দোয়া একটা মায়ের দোয়া বাইতুল্লাহকে সামনে রেখে তার সন্তানের জন্য কত আপনি আপনার সন্তানের জন্য দোয়া করার জন্য আরেকবার এখানে আসতে পারবেন আপনার আপন জনদের নাম ধরে ধরে তাদের জন্য দোয়া করেন তাদের জন্য দোয়া করেন কিন্তু আমরা একটা জায়নামাজ কেনার জন্য একটা তসবি কেনার জন্য মার্কেটে মার্কেটে ঘুরতে থাকে আসার পরে মার্কেটের স্মৃতি থাকে বাইতুল্লার স্মৃতি তো থাকে না আমরা যখন মার্কেটে ঘুরে ঘুরে নামাজের টাইম হয় তখন গিয়ে মসজিদ হারামের ভিতরে ঢুকতে পারি না চল্লিশ দিন থাকি প্রতিদিন বাইতুল্লার সাথে দেখাও হয় না অনেকে চল্লিশ দিন থাকে ঠিকই কিন্তু মানুষের চাপের কারণে পরে যায় মসজিদে মানুষ তো আল্লাহ প্রেমিক মানুষের তো অভাব নাই মসজিদ তো খালি থাকে না মসজিদ ভরে যায় ওনার ঠিকানা হয় রাস্তায় রাস্তায় নামাজ পড়ে আবার রাস্তার পাশে মার্কেট আছে মার্কেটে ঢেকে যায় ওই মার্কেটে তুসবি আর যায় নামাজ এইসবই নিয়ে আসে ছেলে পেলেদের জন্য বাইতুল্লার দিকে তাকায়ও না মসজিদে আরবের ভিতরে প্রতিদিন ঢুকেও না দেখা যায় চল্লিশ দিন থাকে কিন্তু বিশ দিনও মসজিদে হারামের ভিতরে ঢোকার সুযোগ হয় না ইচ্ছা করে না নামাজের দুই ঘন্টা তিন ঘন্টা আগে মার্কেটে না ঘুরা তিন ঘন্টা আগে আপনি মসজিদে চলে যান মসজিদ ফাঁকা এমন জায়গায় বসেন যেন বাইতুল্লাহটা দেখা যায় তিনটা ঘন্টা দুই হাত তুলে আল্লাহর কাছে প্রার্থনা করেন নিজের জীবনের যত চাওয়া আছে নিজের সন্তানের জন্য যত কিছু দরকার যারা মাছ না শুধু যা যা দরকার আল্লাহর কাছে চায় আনেন আপনার সন্তানের জন্য আল্লাহ তালাই যথেষ্ট হবে আল্লাহ যথেষ্ট হবেন না আল্লাহরে বলেন যে আল্লাহ আমি তো পৃথিবীতে থাকতে আসি নাই চলে যাব সন্তান পরবর্তী বংশধর যাদেরকে দেখতেছি যাদেরকে দেখি নাই আল্লাহ যারা আমার বংশধর হিসেবে পৃথিবীতে আসবে তুমি তাদের জন্য যথেষ্ট হয়ে যাও তাদেরকে নাফরমানি থেকে আল্লাহ তুমি বাঁচাও তাদেরকে দিনদার মুত্তাকি বানাও তাদেরকে নামাজি বানাও তোমার হুকুম আদায়কারী বানাও আমার সন্তানরা যেন নাস্তিক কাফের বেইমান মুশরেক না হয় এই দোয়াগুলো করে আসেন সে জায়গায় আইসা বলেন যে দোয়া করে আসছি তোমাদের জন্য আল্লাহ তোমাদের জন্য যথেষ্ট আল্লাহ তোমাদের জন্য কাফি আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝার সেই অনুযায়ী আমল করার তো দান করুক আখির আওয়ান আলহামদুলিল্লাহ রবিল